তুলিরা চোর কেটে হৃদয় কলমে তোমারি নাম কিছি তোমারি কল্প ছবিটা মনে যতন করে রেখেছি তুলিরা চোর কেটে হৃদয় কাননে তোমারি নাম লিখেছি তোমারি কল্প ছবিটা মনে যতন করে রেখেছি তুমি প্রিয় হাবিব সে তোমার আদর্শে মুক্তির দিশা পেয়েছি তুলিরা চোর কেটে হৃদয় কানুনি তোমার নাম লিখেছি তোমারই কল্প ছবিটা মনে যতন করে রেখেছি নন্দিত তুমি ভুবন মাঝে প্রশংসিত তব সকল কাজে মানবতার বীজে বপন করে তুমি আছো সবার হৃদয় জুড়ে নন্দিত তুমি ভুবন মাঝে প্রশংসিত তব সকল কাজে মানবতার বীজে বপন করে তুমি আছো সবার হৃদয় জুড়ে মুক্তামণি কিছুই চাহিনি তোমার দিদার শুধু চেয়েছি তুলিরা চড় কেটে হৃদয় কানুনি তোমার নাম কেছি তোমারই কল্প ছবিটা মনে যতন করে রেখেছি তুলিরা চড় কেটে হৃদয় কানুনি তোমার নাম কেছি তোমারই কল্প ছবিটা মনে যতন করে রেখেছি তোমার ছোঁয়াতে পাথর গলে ঝর্ণা ধারা সেথায় ছুটে চলে নিকো সাধার কালো পালিয়ে যায় শান্তির বাড়ি ধরা নামে ধরা তোমার ছোঁয়াতে পাথর গলে ঝর্ণা ধারা সেথায় ছুটে চলে নিকো সাধার কালো পালিয়ে যায় শান্তির বাড়ি ধরা নামে ধরা তাই আমরা আজ মাতোয়ারা তোমার প্রেমের তুরি বেছি তুলিরা চোর কেটে হৃদয় কানুনে তোমার নাম কেছি তোমার কল্প ছবিটা মনে যতন করে রেখেছি তুলিরা চোর কেটে হৃদয় কানুনে তোমার নাম কেছি তোমারই কল্প ছবিটা মনে যতন করে রেখেছি তুমি প্রিয় হবি সে তোমার আদর্শে মুক্তির দিশা পেয়েছি তুলিরা চড় কেটে হৃদয় কানুনি তোমার নাম কেছি তোমারই কল্প ছবিটা মনে যতন করে রেখেছি তুলিরা চোর কেটে হৃদয় কাননে তোমার নাম কেছি তোমারই কল্প ছবিটা মুনি যতন করে রেখেছি তুলিরা চোর কেটে হৃদয় কাননে তোমার নাম কেছি তোমারই গল্প ছবিটা মনে যতন করে রেখেছি অনুপ্রাস সুস্থ সুন্দর পৃথিবীর প্রত্যয়